রহমত বরকত মা ফিরাতে রে মাহে রমজান রহমত বরকত মা ফিরাতে রে মাহে রমজান রহমত বরকত মা ফিরাতে রে মাহে রমজান হব ধন্য তোমার জন্য হব ধন্য তোমার জন্য কবুল করো হে দয়াবান রহমত বরকত মাঘ ফেরাতে রে মাহে রমজান রহমত বরকত মাঘ ফেরাতে রে মাহে রমজান রমজান মানে উপোস থাকা নয় রমজান হল পরিশুদ্ধি বৈষম্য রেখা ভেঙে দিয়ে আনুসাম্যের নয়া দীপ্তি রমজান মানে উপোস থাকা নয় রমজান হল পরিশুদ্ধি বৈষম্য রেখা ভেঙে দিয়ে আলো সাম্যের নয়া দীপ্তি হৃদয় থেকে হোক কালিমার অবসান হোক কালিমার অবসান রহমত বরকত মা ফেরাতে রে মাহে রমজান রহমত বরকত মা ফেরাতে রে মাহে রমজান রমজান হলো মনের ভেতরে প্রশান্তি ভরা সমুদ্র অন্ধকারের পর্দা ছিঁড়ে ফুটে ওঠা ঝলমল রৌদ্র রমজান হলো মনের ভেতরে প্রশান্তি ভরা সমুদ্র অন্ধকারের পর্দা ছিঁড়ে ফুটে ওঠা ঝলমল রৌদ্র কালের গভীরে শুনি তোমারই আহ্বান রহমত বরকত মাগফিরা তেরে মাহে রমজান রহমত বরকত মাগফিরা তেরে মাহে রমজান হব ধন্য তোমার জন্য হব ধন্য তোমার জন্য কবুল করো হে দয়া ভাই রহমত বরকত মাগফিরা তেরে মাহে রমজান রহমত বাবুল করো হে দয়া ভাই রহমত বরকত মাঘ ফেরাতে রে মাহে রমজান রহমত বরকত মাঘ ফেরাতে রে মাহে রমজান রহমত বরকত মাঘ ফেরাতে রে মাহে রমজান রহমত বরকত মাঘ ফেরাতে রে মাহে রমজান